บุ๊กทู แปด আট আটเวลา দিনের সময় দিনের সময় ขอโทษค่ะ মাফ করবেন মাফ করবেন กี่โมงแล้วคะ অনুগ্রহ করে বলুন কটা বাজে অনুগ্রহ করে বলুন কটা বাজে ขอบคุณมากค่ะ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ มันเป็นเวลาหนึ่งนาฬิกา এখন একটা বাজে এখন একটা বাজে มันเป็นเวลาสองนาฬิกา এখন দুটো বাজে এখন দুটো বাজে มันเป็นเวลาสามนาฬิกา এখন তিনটে বাজে এখন তিনটে বাজে มันเป็นเวลาสี่นาฬิกา এখন চারটে বাজে এখন চারটে বাজে มันเป็นเวลาห้านาฬิกา এখন পাঁচটা বাজে এখন পাঁচটা বাজে มันเป็นเวลาหกนาฬิกา এখন ছটা বাজে এখন ছটা বাজে มันเป็นเวลาเจ็ดนาฬิกา এখন সাতটা বাজে এখন সাতটা বাজে มันเป็นเวลาแปดนาฬิกา এখন আটটা বাজে এখন আটটা বাজে มันเป็นเวลาเก้านาฬิกา এখন নটা বাজে এখন নটা বাজে มันเป็นเวลาสิบนาฬิกา এখন দশটা বাজে এখন দশটা বাজে มันเป็นเวลาสิบเอ็ดนาฬิกา এখন এগারোটা বাজে এখন এগারোটা বাজে มันเป็นเวลาสิบสองนาฬิกา এখন বারোটা বাজে এখন বারোটা বাজে หนึ่งนาทีมีหกสิบวินาที ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় หนึ่งชั่วโมงมีหกสิบนาที ষাট মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় หนึ่งวันมียี่สิบสี่ชั่วโมง চব্বিশ ঘন্টায় এক দিন হয় চব্বিশ ঘন্টায় এক দিন হয়